নতুন বছরে নতুন চমক Mirchi ninety eight point three এর নিবেদন দ্বীপের চোখে কলকাতা চোখ দুটো বন্ধ করুন তো করেছেন গুড এবার আমি আপনাকে একটা কথা বলবো আর আপনি আমায় বলবেন চোখের সামনে কি ছবি ভেসে উঠছে রেডি ওকে কলকাতা কি দেখতে পাচ্ছেন রাস্তা জ্যাম নিজের বাড়ির গলিটা তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু বাঙালির শহরের সব থেকে পপুলার আইকন ইংরেজদের বানানো এটা কেমন হলো তবে সত্যি কি ইংরেজদের বানানো একশো বছর পিছিয়ে গিয়ে দেখা যাক উনিশশো এক বাইশে জানুয়ারি ইংল্যান্ডের কনকনে ঠান্ডায় আইল অফ হোয়াইটের অসবর্ন হাউসে একাশি বছর বয়সে মারা গেলেন কুইন ভিক্টোরিয়া ইংরেজ সরকার ঠিক করল সারা দেশ জুড়ে মানে আমাদের এই ভারতবর্ষ জুড়ে নানান জায়গায় ছোট ছোট ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করা হবে বাদ সাধলেন ভারতের লাট কাজন রানীর জন্য ছোট মেমোরিয়াল তাও আবার রাজধানী কলকাতায় প্রশ্নই ওঠে না এমন জিনিস বানাতে হবে যাতে গোটা পৃথিবীর তাক লেগে যাবে আর তাছাড়া তাজমহলের সঙ্গে কম্পিটিশন করতে হবে তো কিন্তু তাক লাগানোর টাকাটা আসবে থেকে সরকার হাত পাতল ভারতীয়দেরই সামনে এবং ভারতীয়রা আর ভারতে থাকেন যে সমস্ত ইংরেজরা তারা উদার হস্তে দানও করলেন তো আমাদের গ্যাটের পয়সা দিয়েই না হয় মেমোরিয়াল তৈরি হবে বেশ কিন্তু তৈরি করবে কে ফাউন্ডেশন তৈরি করার দায়িত্ব পেল মার্টিন অ্যান্ড কোম্পানি এবং তাদের কাজে খুশি হয়ে শেষমেশ সরকার বাহাদুর গোটা ভিক্টোরিয়া মেমোরিয়াল বানানোর দায়িত্বটা মার্টিন অ্যান্ড কোম্পানিকেই দেয় এবার সংস্থার নাম মার্টিন অ্যান্ড কোম্পানি কারণ একজন পার্টনারের নাম টমাস কুইনাস মার্টিন কিন্তু অন্য পার্টনার সম্পূর্ণভাবে বাঙালি আর আপনি তার নাম জানেন কারণ তার নামে কলকাতায় একটি রাস্তা এখনো আছে রাস্তার নাম আর এন মুখার্জি রোড আর ভদ্রলোকের নাম sir Rajendranath Mukherjee by the way sir রাজেনের নাম কিন্তু কলকাতার আরও একটি ল্যান্ডমার্কের সঙ্গে জড়িয়ে আছে কিন্তু সেই গল্পটা আরেকদিন বলি কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরও জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi দ্বীপ